সামনে একটি আদর্শ উপস্থাপন করতে হবে সরাসরি শিশুদের সাথে কথা বলতে হবে এবং অত্যন্ত প্রশান্তভাবে তাদের সাথে কথা বলতে হবে শিশুদের মেধা অনুসারে তাদের সাথে কথা বলতে হবে সুন্দর কথার মাধ্যমে শিশুদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে এবং রাসুল্লাহ সাল্লাহ আলসালামের আদর্শ তাদের সামনে পেশ করতে হবে আজকে আমরা তৃতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করব তৃতীয় স্তম্ভটি হচ্ছে সন্ন্যার আলোকে শিশুর উত্তম মানসিক বিকাশের জন্য কোন কোন মূলনীতি আমাদের গ্রহণ করতে হবে এটি হচ্ছে আসাসুল আসালিব নফসিয়া আল নফসি তৈফলি অর্থাৎ শিশুর মানসিক বিকাশের জন্য আমরা যেই সকল মানসিক বা মনস্তাত্ত্বিক যেই মূলনীতিগুলো আমরা গ্রহণ করব সেগুলো তো সেখানে আমরা কয়েকটি মৌলিক বিষয় আলোচনা করব প্রথমত হচ্ছে যেমন সোহবাত তুইফলে বা শিশুর সাথে সময় কাটানো তার সাহচর্যে থাকা এবং শিশুকে হাসি খুশি রাখা যেটা এ দেখাল সুরুর ইবল ফারহাই ইলা নাফসি তৈফলি তৃতীয়ত আমরা যেটি আলোচনা করব তা হচ্ছে যে জারুত্তানাফুস আল বান্না বাইন আল ও মুকাফা আতিল ইজ অর্থাৎ শিশুদের মাঝে উত্তম কাজের প্রতিযোগিতার আয়োজন করা এবং যে যেই শিশুরা এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে বা চ্যাম্পিয়ন হবে তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা তারপরে চতুর্থত হচ্ছে মাবদা উতাস জি ইল আতফানি অর্থাৎ শিশুদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আমরা যে মূলনীতি গ্রহণ করব সেই মূলনীতি আল মাদহু আল ও তাদেরকে প্রশংসা করতে হবে তাদেরকে তাদের বিভিন্ন ধরনের ভালো গুণগুলো তাদের সামনে উপস্থাপন করে উপস্থিত করে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে এবং তারপর যে বিষয়টি তা হলো যে তানমিয়াত সিকাতি তিফলি বি নেফসিহি যে শিশুর তার যে আত্মসম্মানবোধ রয়েছে তার যে আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস বিনির্মাণ করতে হবে তার মাঝে এবং হসনুন নিদাই অর্থাৎ শিশুকে উত্তম নামে ডাকতে হবে উত্তম নামে উপনামে তাকে ডাকতে হবে তাকে সুন্দর সুন্দর নাম দিয়ে যেগুলো তার জন্য আমরা লক অব বা টাইটল এগুলো তাকে প্রদান করে তাকে অনুপ্রাণিত করতে হবে তারপর হচ্ছে আল ইস্তেজাবাতু লি মুয়ুলিহিম অতিহিম যে শিশুকে তার পছন্দ অপছন্দ বিষয়গুলো তা তার কাছ থেকে জেনে তাকে সম্মান করতে হবে অর্থাৎ শিশুকে কোনো অবস্থায় বিব্রত করা যাবে না তার পছন্দ অপছন্দকে ছোট করে খাটো করে দেখা যাবে না সেগুলোকে মূল্যায়ন করতে হবে সেগুলোকে গুরুত্ব প্রদান করতে হবে তারপর হচ্ছে উত্তাকারিফি নফসি তুইফলি অর্থাৎ শিশুদেরকে খুবই ধীর স্থিরভাবে ধারাবাহিকভাবে অব্যাহতভাবে অনেকবার করে কোনো একটি বা বারবার করে কোনো একটি কাজে তাকে নির্দেশ দিতে হবে তাকে উৎসাহ দিতে হবে এবং এই কাজগুলো করতে হবে আত্মাদার রজুফিল হতোয়াত অর্থাৎ এটি খুবই ধীর স্থিরতার সাথে এই কাজটি করতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি আমরা এই বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে আত্মার হিবু আত্মার হিবু তাকে কখনো কখনো ভালো কাজে তাকে অনুপ্রাণিত করতে হবে এবং খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে যদি আমরা শিশুর উত্তম মানসিক বিকাশের যদি আমরা চিন্তা করি এবং এই জন্য আমরা দেখি মোহাম্মদ আল খেদের হোসাইন যিনি শিশু সাইকোলজি বা শিশুদের তাদের প্রতিপালন তাদের লালন পালনের ক্ষেত্রে একজন এক্সপার্ট তিনি কথা বলেছেন যে আমাদের শিশুদের তাদের শারীরিক বিকাশটি যেমন গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে যেরকম উত্তম খাবার খুবই জরুরি তেমনিভাবে তাদের মনস্তাত্ত্বিক তাদের মানসিক বিকাশের জন্যে তাদের মনকে তাদের মন মগজকে তাদের মননকে লালন পালন করে এটিও আমাদের জন্য অত্যন্ত জরুরি যেমনিভাবে তাদের শিশুদের শারীরিক লালন পালনের জন্য আমাদেরকে একটি সীমারেখা মেনটেন করতে হয় আমাদেরকে কতটুকু খাবার তাদেরকে দেব কখন খাবার দেব এবং কি পরিমাণ খাবার দেব কোন ধরনের খাবার দেব এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে একটি নির্ধারিত ফর্মুলা মেনে চলতে হয় ঠিক তেমনিভাবে তার মনস্তাত্ত্বিক বিকাশের জন্য তার মানসিক উৎকর্ষ সাধনের জন্য আমাদেরকে সেরকম কিছু মূলনীতি অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে এবং আজকে আমরা সেই মূলনীতির ক্ষেত্রে প্রথম মূলনীতিটি ইনশাল্লাহ আলোচনা করব সময় পেলে আমরা দ্বিতীয় মূলনীতিটি আলোচনা করব প্রথম যে মূলনীতিটি তা হচ্ছে যে শিশুদের সাহচর্যে সময় কাটানো অর্থাৎ শিশুদেরকে সময় দেয়া আপনি একজন পিতা অথবা একজন মাতা আপনি প্রচুর পরিমাণ বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন হতে পারে যে আপনি একজন বিজনেসম্যান আর ওম্যান যে আপনি ব্যবসা করছেন সেই কাজে আপনি বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন এবং আমেরিকাতে একটি গবেষণা করে দেখা গিয়েছে যে একজন পিতা বা অভিভাবক বিশেষ করে পিতার কথা বলছি তিনি তার সন্তানের সাথে প্রতিদিন সর্বোচ্চ সতেরো মিনিট সময় কাটান আবার বলছি প্রতিদিন পনেরো থেকে সতেরো মিনিট সময় কাটান এখন আপনি বলুন যেটি কীভাবে সম্ভব যেমন ধরুন যে আপনি প্রতিদিন আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে প্রতিদিন আপনি নিশ্চয়ই সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছেন তাহলে সাত এবং আট ঘন্টা আপনি আপনার শিশুকে দেখছেন না তার সাথে সময় কাটাচ্ছেন না দু নম্বর বিষয় হচ্ছে আপনি হতে পারে যে যদি চাকরি করেন তাহলে নিশ্চয়ই আট ঘন্টা আপনি বাসার বাইরে থাকছেন আট ঘন্টা আপনি যদি আপনি ব্যবসা করেন তাহলে তার বেশি অথবা চাকরি বাকরি করলে আট ঘন্টা তো আপনি অফিস করছেনই তার বাইরে আপনার রাস্তায় আসা যাওয়ার জন্য আরও দুই ঘন্টা হতে পারে তাহলে আট বা দশ ঘন্টা আপনি বাইরে থাকছেন আগে আট ঘন্টা এখন আট বা দশ ঘন্টা আঠেরো ঘন্টা চলে গেল এরপর আপনি যখন বাসায় যান সেখানে আপনি খাবার রয়েছে আপনি টেলিভিশন দেখেন আপনি পত্রিকা পড়েন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন এগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে অথবা আপনি বই পড়ছেন আপনি অন্য কাজে ব্যস্ত থাকছেন আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন অথবা আপনি কম্পিউটারে ইন্টারনেটে কাজ করছেন এর মাধ্যমে কিন্তু আপনি আর বাকি সময়গুলো কাটা আপনি অন্যভাবে ব্যয় করছেন এবং অ্যাক্টিভলি আমরা কিন্তু অ্যাক্টিভ ভাবে সময় কাটানোর কথা বলছি অর্থাৎ শিশুকে নিয়ে তার সাথে গল্প করা তাকে নিয়ে ব্যস্ত থাকা অন্য কোনো দিকে মনোযোগ না দেয় আপনি তার সাথে হয়তো বা একসাথে আপনি টেবিলে বসে খাচ্ছেন বটে কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে এটি কিন্তু active time spending with the children নয় অতএব active time spending with the children is that you are actively engaged with them for example sometimes conversation while conversing with them তার সাথে কথা বলছেন এবং অন্যান্য বিষয়গুলো করছেন আমরা এই অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের কথা এখানে বলছি যে শিশুর সাথে অ্যাক্টিভলি অত্যন্ত অত্যন্ত ক্রিয়াশীলভাবে কর্মঠভাবে এবং সত্যিকার অর্থেই তাকে কিছু সময় দেয়া এটি আমরা যদি দেখি খুব সময় হয়ে ওঠে না আর কখনো কখনো হতে পারে যে আমরা যদি দেশের বাইরে থাকি বাসার বাইরে থাকি তখন তো আরও বেশি সময় তার কাছ থেকে দূরে থাকা হচ্ছে আপনার শিশুকে আপনার সন্তানকে যার জন্য আপনি এত কষ্ট করছেন যার জন্য আপনি সারাদিন বলে থাকেন যে আপনি সময় ব্যয় করছেন তাকে আপনি এতটুকু সময় দিচ্ছেন এই সময় দেওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বলছি যে শিশুর সাহচর্যে সময় কাটানো আবার বলছি তার সাহচর্যে সময় কাটানো বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাক্টিভলি অত্যন্ত অ্যাক্টিভলি তার সাথে সময় কাটানো এবং এটি শিশুর মানসিক বিকাশ তার শারীরিক বিকাশ তার মনস্তাত্ত্বিক বিকাশ তার বুদ্ধিবৃত্তিক বিকাশ তার মধ্যে সচেতনতা তৈরি তার মধ্যে শিষ্টাচার তৈরি এবং তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি তার মধ্যে ধরুন অন্যের সাথে কীভাবে আচরণ করবে অন্যের সাথে কীভাবে চলবে এই যে একটি আদর্শ তার মধ্যে তৈরি করার জন্যে এইভাবে তার সাথে সময় কাটানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আয়না স্বরূপ দর্পণ স্বরূপ যেমনিভাবে একজন বন্ধু আরেকজন বন্ধুর দর্পণ আপনি যদি আপনার শিশুর সাথে এভাবে সময় কাটান তাহলে আপনি প্রতি মুহূর্তে তাকে অবজার্ভ করতে পারবেন তাকে পর্যবেক্ষণ করতে পারবেন আর তার উন্নয়ন ঠিকমতো হচ্ছে কিনা তার বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তার উৎকর্ষ ঠিকমতো সাধন হচ্ছে কিনা তার সব কিছু রীতিমতো নিয়ম মাফিক চলছে কিনা আপনি কিন্তু প্রতি মুহূর্তে তা অবজার্ভ করে সেখানে যদি কোনো রেক্টিফিকেশন দরকার হয় কোনো কারেকশন প্রয়োজন হয় বা কোনো পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আপনি সেটি গ্রহণ করতে পারেন এবং এই জন্যে আমরা দেখি যে সালফেস আলহীন ইভেন রাসুল্লাহ সাল্লামের দিকে যদি তাকাই আমরা দেখি যে তিনি শিশুদেরকে প্রচুর পরিমাণ সময় দিতেন শিশুদেরকে কখনো কখনো তিনি মাঠে ময়দানে নিয়ে যেতেন যেগুলো আমরা অনেক আগে অনেকগুলো পর্ব ধরে বিস্তারিত আলোচনা করেছি কখনো কখনো দেখা যাচ্ছে যে শিশুদেরকে নিয়ে তিনি মাঠে গিয়েছেন ময়দানে গিয়েছেন কখনো কখনো তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন তিনি কখনো কখনো গিয়েছেন ঈদের ময়দানে কখনো কখনো তিনি এমনি হাঁটতে বেরিয়েছেন শিশুদের কাছে সাথে কখনো কখনো তিনি আবদুল্লাবনা আব্বাসকে তার তার সঙ্গী করে তিনি হাঁটতে বেরিয়েছেন অথবা তার যে বাহন বাহনের পেছনে তিনি চড়িয়েছেন অথবা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছেন আবার কখনো কখনো তাদেরকে নিয়ে রাস্তায় হেঁটেছেন কখনো কখনো তিনি তার যে চাচাতো ভাই জাফর তালেব সন্তানরা যারা জাফরের মৃত্যুর পর জাফর আমরা জানি এবং অতীতে আমরা জাফরের ব্যাপারে ঘটনাও বলে আপনাদেরকে আব্দুল জাফরকে নিয়ে তিনি কখনো কখনো হয়তোবা হাঁটতে বেড়াতেন বেরিয়ে পড়তেন এবং সময় দিতেন তাদেরকে কখনো কখনো রাসুসাল্লাম আনাস রদি আল্লাহ তালাহুকে সময় দিতেন অর্থাৎ আরেকজন শিশু তাকে তিনি সময় দিতেন তার সাথে তিনি সময় কাটাতেন রাসুল্লাহ সাল আলী আসালাম শিশুদের সাথে সময় কাটানোর ক্ষেত্রে সময় ব্যয় করার ক্ষেত্রে তার মধ্যে আত্ম অহংকার অহংবোধ তার মধ্যে বা আত্মম্ভরিতা বড়ত্ব এই এগুলো তার মধ্যে কাজ করেনি আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি অনেক বড় বিজনেস পার্সন হতে পারে যে আপনি অনেক বড় একজন লিডার নেতৃত্ব নেতৃত্ব প্রদান করছেন সেটি যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করছেন আপনি কি মনে করবেন যে আমি এই শিশুর সাথে বা এই বালকের সাথে এই বালিকার সাথে আমি সময় কাটাবো নো আপনি যদি চান যে তারা আপনার মতো এরকম ব্যক্তিত্ববান হিসেবে গড়ে উঠুক তাহলে অবশ্যই অবশ্যই আপনি তাকে সময় দিতে হবে আর আপনি এবং আমি তো নিশ্চয়ই রাসুল উল্লাহ সাল আলী হোসলামের চেয়ে অনেক বেশি মর্যাদাবান কেউ নই রাসুল ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার পরেও শিশুদের সাথে সময় দিতে পারেন তাহলে আমাদের তো আরও বেশি শিশুদের সাথে সময় কাটানো দরকার আমাদের রাসুল ইসলামকে আমরা দেখি যে তিনি এই ক্ষেত্রে কোনো তাকাল্লুফ কোনো তাকলিফ তিনি বোধ করতেন অর্থাৎ এর মধ্যে তার কোনো কষ্ট হতো না বরং তিনি অনেক মজা পেতেন শিশুদের সাথে সময় কাটাতে আমরা যদি আপনাকে প্রশ্ন করি আপনার সন্তানের সাথে সময় কাটাতে কি আপনার ভালো লাগে যদি if there is a negative answer তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আপনার শিশুর প্রতি আপনার সন্তানের প্রতি আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করছেন না আমরা এই ক্ষেত্রে প্রথমত যে বিষয় বললাম তার বিকাশের জন্য এটি অত্যন্ত জরুরি এবং দ্বিতীয়ত হচ্ছে শিশুর কাছ থেকে আপনি কিছু দেখে দেখে তার কোথায় কারেকশন দরকার কোথায় ডেভেলপমেন্ট দরকার এটি আপনি দেখতে পারলেন দেখে আপনি তার উন্নয়নের জন্য আপনি কাজ করতে পারবেন কখনো কখনো শিশুর শিশুকে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন আপনি তাকে শিক্ষা দিতে পারবেন কখনো কখনো তার মধ্যে উত্তম অভ্যাস তৈরি করে দিতে পারবেন আপনি যদি তার সাথে সময় কাটান আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরত আনাস রদি আল্লাহ তালাহুকে সময় দিয়েছেন তিনি অন্যান্য শিশু সাহাবি যারা তাদেরকে তিনি সময় দিয়েছেন তবে রাসুল সাল্লাম নিজেও কিন্তু শিশুদের সাথে খেলতেন এটি রাসুল হওয়ার আগে তিনি যখন শিশু ছিলেন তখন তিনি শিশুদের সাথে খেলতেন এবং সেটি আমরা আনাসরদি আল্লাহ তালাহনুকে বর্ণনা করতে দেখি তিনি ইমাম হাকিম তার মুস্তাদকে হাদিসটি বর্ণনা করেছেন আনাসরদি আল্লাহ তালাহনু বলেছেন আন্না রাসুল আল্লাহ সাল আলী আসসালাম আতাহু জিবরিল যে রাসুলামের কাছে একবার জিবরিল আলহি সালাতাম আসলেন ওয়াহুয়া ইয়াল আবু মা আসিবিয়ানি তিনি খেলা করছিলেন হচ্ছে শিশুদের সাথে তিনি ছোটদের সাথে খেলা করছিলেন ফা আহাদাহু ফা সরা আহু অতএব জিব্রিল এসে তাকে ধরলেন এবং তাকে শুয়ে দিলেন মাটির উপরে এবং ফাশাক্কা আলা কালবিহি তারপরে তার এই যে শাক্কে সদর অর্থাৎ তার যে বক্ষ বিদীর্ণ করে সেখানে ওপেন হার্ট সার্জারি করেছেন আমরা যেই ওপেন হার্ট সার্জারির আধুনিক যে সিস্টেম দেখি সেখানে রাসুল ইসলামের ওপেন হার্ট সার্জারিটা এরকম ছিল যে জিব্রিল এসে তার বক্ষ বিদীর্ণ করে তার বুক এরকম ফেড়ে সেখান থেকে তার একটি ইয়ে পাত্র নিয়ে এসেছিল বা পাতিল সেখানে ছিল বা বল সেখানে ছিল জমজম অথবা জান্নাতের পানি নিয়ে এসেছে এবং সেখানে রাসুল্লা সাল আলী আসলামের কল্পতে সেখানে রেখে সেটিকে ধুইয়ে আবার রীতিমতো জায়গা মতো রেখে দেওয়া হয়েছে অর্থাৎ এর মধ্যে যাতে সামান্যতম সামান্যতম ইভিল স্পিরিট বা খারাপ অনুপ্রেরণা না থাকে রাসুল ইসলামের সকল খারাপ অনুপ্রেরণা তার মধ্য থেকে এইভাবে আল্লাহ সুবাহানুমতালা ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এই আমাদের অবস্থা কিন্তু ভিন্ন কখনো কখনো আমাদের মধ্যে ভালো অনুপ্রেরণা আসে ভালো কাজের প্রেরণা আসে কখনো কখনো খারাপ কাজের প্রেরণা আসে রাসুল ইসলামের কিন্তু খারাপ কাজের প্রেরণা কখনোই আসতো না কারণ হচ্ছে এইভাবে জিবরিল আলি সালাতাম ধুয়ে খারাপ সকল প্রবণতা তার থেকে দূর করে দিয়েছেন এটি এই যে আমরা ঘটনাটি বর্ণনা করেছি এটি হচ্ছে সহিহুল ইসনাদ অর্থাৎ এর সনদটি বিশুদ্ধ অর্থাৎ রাসুল ইসলামের এরকম শক্ত সদর বা তার যে স্প্লিটিং হিজ চেস্ট এটি সত্যি ঘটেছে এবং হাকিমকে তার মোস্তাদাকে আরেকটি ঘটনা আমরা বর্ণনা করতে দেখি এটি আবদুল্লাহ জাফরাদি জাফর আদি আল্লাহ তালু বর্ণনা করেছেন আমরা আগেও বলেছি জাফর আদি আল্লাহ তালন ছিলেন রাসুল ইসলামের চাচাতো ভাই এবং তিনি যখন মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন তারপর তার সন্তান যেমন আবদুল্লাহ আবদুল্লাহ সহ তার অন্যান্য সন্তানদেরকে রাসুল ইসলাম নিজের সন্তানের মতো তাদেরকে দেখেছেন তাদেরকে ভালোবেসেছেন তাদেরকে আদর আপ্যায়ন করেছেন তাদের খোঁজ খবর নিতেন তাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন আমরা বিষয়টি বিস্তারিত পরে আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে আমরা যে বিষয়টি বলতে চাই আব্দুল আবিন জাফর আল্লাহ তিনি বলছেন যে লাও রাই তুনি আব্বাস আল আবু যদি তুমি আমাদেরকে দেখতে যে আমরা খেলা করছিলাম আমি কোসম এবং ওবায়দুল্লাহ আব্বাস আমরা এই তিনজন শিশু আমরা খেলা করছিলাম ইদান বিরাসুল্লাহ সাল্লাম আলাদাবাতিন জিরাস ইসলাম হঠাৎ করে তার যে বাহনে চড়ে তিনি আমাদের সামনে উপস্থিত হলেন ফাঁকা আল্লাহ তিনি বললেন এহমালু হাদা ইলাইয়া একে আমার সাথে আমার বাহনের পিছনে আমার যে উট রয়েছে উটের পিছনে তাকে বসিয়ে দাও ফেজা আলানি আমানাহু অতপর ইসলাম আমাকে অর্থাৎ আবদুল্লাহ ইবনে জাফর জাফরের ছেলেকে তিনি বলছেন যে আমাকে ইসলাম তার বাহনের সামনে বসালেন তার সামনে তিনি আমাকে বসালেন সুম্মা কলি কুসাম অতপর তিনি কুসামকে বললেন আবার উদ্দেশ্য করে এহমাল উহাদা ইলাইয়া যে আর দ্বিতীয়জন যিনি রয়েছেন যেমন ওবায়দুল্লাহ আব্বাস আব্বাস রদি আল্লাহ তালাহর ছেলে ওবায়দ তাকে বললেন বললেন যে কোসামকে উদ্দেশ্য করে যে তাকেও এবার আমার সাথে বসিয়ে দাও এবং তাকে রাসুসলামের পিছনে এবার বসিয়ে দেয়া হলো মা ইস্তাহিয়া মিন আমিহিল আব্বাস আন হামেলা কোসাম যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কোসামকে তার সাথে তিনি নিলেন না বরং ওই দুজনকে শুধুমাত্র তিনি তার সাথে নিয়ে তিনি সামনে অগ্রসর হলেন ওয়াতারাকা ওবায়দুল্লাহ এবং ওবায়দুল্লাহকে তিনি রেখে কোসামকে এবং আবদুল্লাহ ইবনে জাফর এই দুজনকেই তিনি তার সাথে তিনি গ্রহণ করলেন নিয়ে তিনি সামনে গেলেন সুম্মা মাসাহাবি রসি সালাসান অতপর তিনি আমার মাথা তিনবার হাত স্পর্শ করে আমার মাথায় বুলিয়ে দিলেন ফালাম অথবা আমার হাত মাথায় যখন তিনি হাত বুলিয়ে দিচ্ছিলেন তখন তিনি বললেন আল্লাহ মখলুফ জাফরান ফি ওয়ালাদি হে আল্লাহ জাফরের উত্তম প্রতিনিধিত্ব তুমি তার সন্তানের মধ্যে করে দাও অর্থাৎ জাফর দি আল্লাহ তিনি যদিও মারা গিয়েছেন কিন্তু তার সন্তানকে তুমি জাফরের উত্তম উত্তরসূরি হিসেবে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে জাফরের জন্য তিনি দোয়া করেছেন কুলতুল আবদুল্লাহ ইবনে জাফর এবার এবার আবদুল্লাবিন জাফর তিনি তাকে এবার যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি আবদুল্লাহ জাফরকে প্রশ্ন করেছিলাম যে মা ফা আলা কুসম কুসমের আসলে কি হয়েছে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে কোসামকে আবদুল্লাহ ইবনে জাফরের কথা আমরা জানি আব্দুল ওবায়দুল্লাহ ইবনে আব্বাসের কথা জানি আসলে কোসামের কি হয়েছিল পরবর্তীতে তার জীবনে কি ঘটেছিল তখন বলা হয়েছে যে উস্তুশহিদা তিনি আসলে শাহাদাত বরণ করেছিলেন আল্লাহর রাস্তায় কুলতুলি আবদুল্লাহ আমি তখন আবদুল্লাহকে বললাম যে আল্লাহ রসুল হুকান আলম খাবরিহি আসলে আল্লাহ এবং আল্লাহ রাসুলই জানতেন যে এই কোসাম যে পরবর্তীতে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে এবং এই জন্য রাসুল ইসলাম তাকে এভাবে গ্রহণ করেছিলেন এটি রাসুল ইসলাম জানতেন আল্লাহ সুবহান তারা তাকে জানিয়ে দিয়েছেন গায়েবের এই সংবাদ এই জন্যেই তিনি এরকম আচরণ করেছেন তো প্রিয় দর্শক আমরা এখানে যেটি দেখলাম যে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদের সাথে শুধু খেলতেন না তাদেরকে সময় দিতেন না কখনো কখনো তিনি শিশুদেরকে নিয়ে এভাবে বেড়াতেন এবং শিশুদের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি শেয়ার করতেন এখানে আমরা আরেকটি বিষয় দেখি যে এই ঘটনাটি যেটি আমরা দেখেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি শিশুদেরকে যেভাবে তিনি তাদেরকে সঙ্গ দিয়েছেন তাদেরকে সাহচর্য দিয়েছেন তাদেরকে সঙ্গী বানিয়েছেন তেমনিভাবে অনেক সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহম তারাও কিন্তু শিশুদেরকে সঙ্গ দিতেন এবং একবার আমরা দেখি যে একদল লোক তারা রাসুসলামের কাছে এসেছিল এবং সেখানে তাদের সাথে একজন শিশু ছিল যেই শিশু পরবর্তীতে হাদিসটি বর্ণনা করেছে এবং আরও অনেক হাদিস বর্ণনা করেছে তিনি হচ্ছেন তিনি বলেন তিনি হচ্ছেন আবু জোহাইফা রাদি আল্লাহ তালা আনহু এই শিশু তিনি বলছেন যে আতাইনা রাসুল রসুল্লাহ সাল্লাম ফি নাফার মিমবানি আমির এমনি সোয়াবিল আবতহ যে আবতহ নামক জায়গায় আমরা একবার একদল লোক রাসুল ইসলামের সাক্ষাতে আসলাম তখন তিনি বললেন ফকওয়ালা তিনি বললেন মার যে তোমাদের সকলকে কংগ্রেচুলেশন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম তোমাদের সকলকে স্বাগত আন্তমিন্নি তোমরা আমারই অন্তর্ভুক্ত আমারই অনুসারী আমারই আত্মীয় স্বজন তোমরা এভাবে অর্থাৎ তাদেরকে অত্যন্ত সহজ করে বরণ করা গ্রহণ করা এইটা হচ্ছে এর অর্থ জাহালান সাহালান আমরা আরবি ভাষায় যেটি বলি ফালাম্মা হাদারাতি সলাতু অতপর যখন নামাজের সময় হলো তখন বেলাল রাজি আল্লাহ তালন বের হলেন তিনি আজান দিলেন এবং তিনি তার দুই আঙ্গুল তার যে আঙ্গুল আঙ্গুলগুলো তিনি তার দু কানে রাখলেন এবং তিনি হাইয়া আলা সোলাহ হাইয়া আলাল ফালাহ অথবা আজানের সময় তিনি এইদিকে এইদিকে ঘোরা শুরু করলেন অর্থাৎ এইদিকে কিছু ঘুরে ওইদিকে ঘুরে তিনি সব দিকের লোকেরা যাতে আজানের ধ্বনি শুনে এইটি এই তিনি ঘুরে ঘুরে তিনি আজাদ দিলেন ফালাম্মা আকামা অতপর ইসলাম যখন তিনি বেলাল রদি আল্লাহ তালা যখন একামত দিলেন আজানের শেষে তখন রসুলাম তার সামনে একটি সূত্রা অর্থাৎ একটি তিনি তার সামনে একটা সতর রাখলেন একটি খুঁটি তিনি তার সামনে রূপ গড়ে দিলেন এবং ফাসল্লা ইলাইহা তার প্রতি তিনি সালাদ আদায় করলেন অর্থাৎ সেদিকে ফিরে তিনি সালাদ আদায় করলেন এবং আমরা জানি এখান থেকে একটা মাসালা যে একজন ইমাম তার সামনে যদি কোনো সূত্রা থাকে অর্থাৎ কোনো আড়াল থাকে তিনি যদি একটি লাঠি অথবা এরকম কোনো কিছু রেখে দেন তাহলে যারা তার অধীনে সালাত আদায় করবে তার পিছনে তাদের প্রত্যেকেরই সূত্রা এটি হয়ে যাবে আমরা তাহলে এখানেই যেটি দেখলাম সেটি হচ্ছে যে রাসুল আসলাম কিভাবে শিশুদেরকে সাহচর্য প্রদান করেছেন সঙ্গ দিয়েছেন তাদেরকে সঙ্গী বানিয়েছেন এর মাধ্যমে তাদের যেমন এই যে আমরা এখানে আবু জোহাইফা রাজি আল্লাহ কথা বলেছি তাকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এইরকম একটি পরিস্থিতিতে পড়ার পর তিনি এতটা এতটা বিদ্যান হয়ে পড়লেন যে তার পক্ষ থেকে আমরা অসংখ্য হাদিস পরবর্তীতে পেয়েছি তো প্রিয় দর্শক আমরা এই আলোচনাটি ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্ব অব্যাহত রাখবো যেখানে আমরা জানবো যে শিশুদেরকে কীভাবে কোয়ালিটেটিভ টাইম প্রদান করতে হয় সেই আলোচনা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় হায়দাম আইন্দি ওলা আলম আইন্দাল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত